হাকিম প্রজ্ঞাময় আল্লাহ তিনি যাকে ইচ্ছা এই অনুগ্রহ দান করে থাকেন আর আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল যাদেরকে তাওরাত কিতাব অনুসারে আমল করার নির্দেশ দেওয়া হয়েছিল অতঃপর তারা তদনুসারে আমল করেনি কামাতালিল হিমারি তাদের অবস্থা সেই গাধার অবস্থার ন্যায় ইয়াহমিলু আসফার যে বহু কিতাবের বোঝা বহন করে আছে কৌমের অবস্থা নিকৃষ্ট আল্লাহ যারা আল্লাহর নিদর্শন নিদর্শনাবলীকে অবিশ্বাস করেছে আর আল্লাহ এরূপ জালিমদেরকে হেদায়ত দান করেন না কুল আপনি বলে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু হে ইহুদিগণ ইন জাআমতুম আন্নাকুম আউলিয়া আল্লাহ তোমাদের দাবি এই হয় যে শুধু তোমরাই আল্লাহর প্রিয় মিন দুনিন নাসি অন্যান্য মানুষ ব্যতীত ফাতামাত তবে তোমরা মৃত্যু কামনা করো ইং কুং তুম যদি তোমরা সত্যবাদী হও আবাদান আর তারা কখনো এটার কামনা করবে না বিমা কদ্দামাত সেই আমল সমূহের দরুন যা তারা নিজ হস্তে সঞ্চয় করেছে আর এই জালিমদের বিষয় আল্লাহর খুব জানা আছে আপনি বলে দিন ইন্নাল যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো ফাইন্নাহু মুলাকিকুম তা তোমাদেরকে সে পাকড়াও করবেই সুম্মা তুরাদ্দুনা অতঃপর তোমাদেরকে উপস্থিত করা হবে ইলা আলিমিল গায়বি শাহাদাতি তোমাদেরকে তোমাদেরকে গুপ্ত ও প্রকাশ্য বিষয়ে সমূহের জ্ঞাতা আল্লাহর নিকটে ফায়ুনাব্বিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন অনন্তর তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্মসমূহ জানিয়ে দিবেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু হে মুমিনগণ ইদা নুদিয়া আলি সলাতি যখন নামাজের জন্য আজান দেওয়া হয় মিয়ামুল জুমআতি জুমুয়ার দিনে ফাস আও তখন তোমরা ধাবিত হও ইলা যিকরিল্লাহি আল্লাহর জিকিরের দিকে ওয়াজারু এবং ত্যাগ করো আল বাইআ ক্রয় বিক্রয় যালিকুম খায়রুল লাকুম এটা তোমাদের জন্য অধিক উত্তম ইন কুনতুম তা'লামুন যদি তোমাদের কিছু জ্ঞান থাকে ফাইদা সলাত অনন্তর যখন নামাজ সমাপ্ত হয় ফাং তাসিরু ফিল তখন তোমরা জমিনে চলাফেরা করো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি এবং আল্লাহর প্রদত্ত জীবিকা অন্বেষণ করো ওয়াদকুরুল্লাহ কাসীরা এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে থাকো লাআল্লাকুম তুফলিহুন যেন তোমাদের সফলতা লাভ হয় ওয়া ইদা যখন তারা দেখতে পায় তিজারতান ব্যবসা বাণিজ্য আউলাহওয়ান কিংবা মগ্ন হওয়ার মতো বস্তু ইং ফব্য ইলাইহা তখন তারা তখন তার দিকে ধাবিত হওয়ার জন্য ছড়িয়ে পড়ে ও তারা কুকা ক ইমা আর আপনাকে দণ্ডায়মান অবস্থায় ছেড়ে যায় উল আপনি বলে দিন মা ইন্দাল্লাহি যে বস্তু আল্লাহর নিকট রয়েছে খয়ির তা বহুগুণে উত্তম মিনাল্লাহ মিনাত তিজারা এরূপ মগ্নতা ও ব্যবসা বাণিজ্যের অপেক্ষা আল্লাহ খায়রুর রাজিকিন আর আল্লাহ তাআলা সর্বাপেক্ষা উত্তম রিজিক জীবিকা প্রদানকারী